أولئك أصحاب الجحيم আল্লাহ তোমাদের যে নিয়ামত দান করেছেন তার কথা মনে রাখো এবং তিনি তোমাদের কাছ থেকে যে পাকাপোক্ত অঙ্গীকার নিয়েছেন তা ভুলে যেও না অর্থাৎ তোমাদের এ কথা আমরা শুনেছি ও আনুগত্য করেছি আর আল্লাহকে ভয় করো আল্লাহ মনির কথা জানেন হে ইমানদারগণ সত্যের উপর স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ও ইনসাফের সাক্ষ্যদাতা হয়ে যাও কোন দলের শত্রুতা তোমাদেরকে যেন এমন উত্তেজিত না করে দেয় যার ফলে তোমরা ইনসাফ থেকে সরে যাও ইনসাফ ও ন্যায়নীতি প্রতিষ্ঠিত করো এটি আল্লাহ ভীতির সাথে বেশি সামঞ্জস্যশীল আল্লাহকে ভয় করে কাজ করতে থাকো তোমরা যা কিছু করো আল্লাহ সে সম্পর্কে পুরোপুরি অবগত আছেন যারা ইমান এনেছে এবং সৎ কাজ করেছে আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যে তাদের ভুল ত্রুটি মাফ করে দেয়া হবে এবং তারা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 প্রিয় পাত্র তাদেরকে জিজ্ঞেস করো তাহলে তোমাদের গুনার জন্য তিনি তোমাদের শাস্তি দিন কেন আসলে তোমরাও ঠিক তেমনি মানুষ যেমন আল্লাহ অন্যান্য মানুষ সৃষ্টি করেছেন তিনি যাকে চান মাফ করে দেন এবং যাকে চান শাস্তি দেন পৃথিবী ও আকাশসমূহ এবং এ দুয়ের মধ্যকার যাবতীয় সৃষ্টি আল্লাহর মালিকানাধীন এবং তার দিকে সবাইকে যেতে হবে হে আহলি কিতাব আমার এ রসুল এমন এক সময় তোমাদের কাছে এসেছেন এবং তোমাদেরকে দিনের সুস্পষ্ট শিক্ষা দিচ্ছেন যখন দীর্ঘকাল থেকে রাসুলদের আগমনের সিলসিলা বন্ধ ছিল তোমরা যেন কথা বলতে না পারো আমাদের কাছে তো সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী আসেনি বেশ এই দেখো এখন সেই সুসংবাদ দানকারী ও ভীতি প্রদর্শনকারী এসে গেছেন এবং আল্লাহ সবকিছুর উপর শক্তিশালী وإذ قال موسى لقومه يا قوم اذكروا نعمة الله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 তারা বলল এ শক্তিশালী লোকদের মোকাবেলা করে দরজার মধ্যে ঢুকে পড়ো ভিতরে প্রবেশ করলে তোমরাই জয়ী হবে আর যদি তোমরা মমিন হয়ে থাকো তাহলে আল্লাহর উপর নির্ভর করো কিন্তু তারা আবার সেই একই কথা বলল হে মুসা যতক্ষণ তারা সেখানে অবস্থান করবে ততক্ষণ আমরা কোনো ক্রমেই সেখানে যাব না কাজেই তুমিও তোমার রব তোমরা দুজনে সেখানে যাও এবং লড়াই করো আমরা তো এখানে বসেই রইলাম এ কথায় মুসা বলল হে আমার রব আমার ও আমার ভাই ছাড়া আর কারোর উপর আমার কোনো এখতিয়ার নেই কাজেই তুমি নাফারমান লোকদের থেকে আমাকে আলাদা করে দাও আল্লাহ জবাব দিলেন ঠিক আছে তাহলে ওই দেশটি চল্লিশ বছর পর্যন্ত তাদের জন্য হারাম তারা পৃথিবীতে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াবে এই নাফারমানদের প্রতি কখনো সহানুভূতি ও সমবেদনা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 নেই তোমাদের জেনে রাখা উচিত আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون إن الذين كفروا لو أن لهم ما في الأرض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامة من عذاب يوم القيامة ما, قيامة ما تقبل منهم من عذاب يوم القيامة ما تقبل منهم ولهم عذاب أليم يريدون أن يخرجوا من النار وما هم بخارجين منها ولهم عذاب مقيم والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم হে ইমানদারগণ আল্লাহকে ভয় করো তার দরবারে নৈকট্য লাভের উপায় অনুসন্ধান করো এবং তার পথে প্রচেষ্টা ও সাধনা করো সম্ভবত তোমরা সফল কাম হতে পারবে ভালোভাবে জেনে নাও যারা কুফরির নীতি অবলম্বন করেছে সারা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 فهو كفارة له ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون আমি তাওরাত নাজিল করেছি তাতে ছিল পথ নির্দেশ ও আলো সমস্ত নবী যারা মুসলিম ছিল সে অনুযায়ী এ ইহুদি হয়ে যাওয়া লোকদের যাবতীয় বিষয় ফেসলা করত আর এভাবে রাব্বানি ও আহবারও কারণ তাদেরকে আল্লাহর কিতাব সংরক্ষণের দায়িত্ব দেয়া হয়েছিল এবং তারা ছিল এর উপর সাক্ষী কাজী হে ইহুদি গোষ্ঠী তোমরা মানুষকে ভয় করো না বরং আমাকে ভয় করো এবং সামান্য তুচ্ছ মূল্যের বিনিময়ে আমার আয়াত বিক্রি করা পরিহার করো আল্লাহর নাজিল করা আইন অনুযায়ী যারা ফেসলা করে না তারাই কাফেল তাওরাতে আমি ইহুদিদের জন্য এ বিধান লিখে দিয়েছিলাম যে প্রাণীর বদলে প্রাণ চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং সব রকমের দখমের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 ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون হে ইমানদারগণ তোমাদের মধ্য থেকে কেউ যদি দিন থেকে ফিরে যায় তাহলে ফিরে যাক আল্লাহ এমনিতর আরো বহু লোক সৃষ্টি করতেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন এবং তারাও আল্লাহকে ভালোবাসবে যারা মোমিনদের ব্যাপারে কোমল ও কাফেরদের ব্যাপারে কঠোর হবে যারা আল্লাহর পথে প্রচেষ্টা ও সাধনা করে যাবে এবং কোনো নিন্দুকের নিন্দার ভয় করবে না এটি আল্লাহর অনুগ্রহ যাকে দান তাকে দান করেন আল্লাহ ব্যাপক উপায় উপকরণের অধিকারী এবং তিনি সব কিছু জানেন আসলে তোমাদের বন্ধু হচ্ছেন একমাত্র আল্লাহ তার রসুল এবং সেই ইমান আল্লাহ যারা নামাজ কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহর সামনে বিনত হয় আর যে ব্যক্তি আল্লাহকে তার রসুলকে ও মোমেনদেরকে নিজের বন্ধুরূপে গ্রহণ করে তার জেনে রাখা দরকার আল্লাহর দলই বিজয়ী হবে يا أيها الذين آمنوا لا تتخذوا الذين اتخذوا دينكم لا تتخذوا الذين اتخذوا دينكم هزوا ولعبا من الذين أوتوا الكتاب من قبلكم أوتوا الكتاب من قبلكم والكفار أولياء واتقوا الله إن كنتم مؤمنين وإذا ناديتم إلى الصلاة اتخذوها هزوا ولعبا ذلك بأنهم قوم لا يعقلون قل يا الكتاب هل تنقمون منا إلا أن آمنا إلا أن آمنا بالله وما أنزل إلينا وما أنزل من قبل وأن أكثركم فاسقون هي hey, তোমাদের পূর্ববর্তী আহলে কিতাবদের মধ্য থেকে যেসব লোক তোমাদের দিনকে বিদ্রুপ ও হাসিরামাশার বস্তুতে পরিণত করেছে তাদেরকে এবং অন্যান্য কাফেরদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না আল্লাহকে ভয় করো যদি তোমরা মমিন হয়ে থাকো যখন তোমরা নামাজের জন্য ডাক দাও তখন তারা এর প্রতি বিদ্রুপ বান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 আমি কি তাদেরকে চিহ্নিত করব যাদের পরিণাম আল্লাহর কাছে এ ফাসেকদের চাইতেও খারাপ বস্তুত যাদের উপর আল্লাহর লানত বর্ষণ করেছেন যাদের প্রতি তিনি ক্রধান্বিত যাদের মধ্য থেকে কতককে বানর ও শুয়োর বানানো হয়েছে এবং যারা তাগতের বন্দিগি করেছে তারা আরও নিকৃষ্ট এবং তারা সাওয়া সাবিল বা সরল সঠিক পথ থেকে বিচ্যুত হয়ে অনেক দূরে সরে গেছে যখন তারা তোমাদের কাছে আসে তারা বলে আমরা ইমান এনেছি অথচ তারা কুফুর নিয়ে এসেছিল কুফর নিয়েই ফিরে গেছে এবং আল্লাহ খুব ভালো করে জানেন তারা তাদের মনের মধ্যে কি জিনিস লুক রেখেছে তুমি দেখতে পাচ্ছ এদের বেশিরভাগ লোক গুনাহ জুলুম ও সীমালঙ্ঘনের কাজে তৎপর এবং এরা হারাম খায় এরা অত্যন্ত খারাপ কাজ করে যাচ্ছে لولا ينهاهم الربانيون والأحبار والأحبار عن قولهم الإثم وأكلهم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 কালাম নাজিল করা হয়েছে তা উল্টো তাদের অধিকাংশের বিদ্রোহ ও বাতিলের পূজা বৃদ্ধির কারণ হয়ে দাঁড়িয়েছে আর এই অপরাধে আমি তাদের মধ্যে কেয়ামত পর্যন্ত স্থায়ী শত্রুতা ও বিদ্বেষ সঞ্চার করে গেছি যতবারই তারা যুদ্ধের আগুন জ্বালায় ততবারই আল্লাহ তা নিভে দেন তারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করার চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ বিপর্যয় সৃষ্টিকারীদের কখনোই পছন্দ করেন না ولو أن أهل الكتاب آمنوا واتقوا لكفرنا عنهم لكفرنا عنهم سيئاتهم ولأدخلناهم ولأدخلناهم جنات النعيم ولو أنهم أقاموا التوراة والإنجيل وما وما أنزل إليهم من ربهم لأكلوا من فوقهم لأكلوا من فوقهم ومن تحت أرجلهم ومن تحت أرجلهم منهم أمة مقتصده وكثير منهم ساء ما يعملون যদি বিদ্রোহের পরিবর্তে এই আহলি কিতাব গোষ্ঠী ইমান আনত এবং আল্লাহ ভীতির পথ অবলম্বন করত তাহলে আমি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 পক্ষ থেকে তোমার কাছে যা কিছু নাজিল করা হয়েছে তা মানুষের কাছে পৌঁছাও যদি তুমি এমনটি না করো তাহলে তোমার দ্বারা তার রিসালাতের হক আদায় হবে না মানুষের অনিষ্টকারিতা থেকে তোমাকে আল্লাহ রক্ষা করবেন নিশ্চিতভাবে জেনে রাখো তিনি কখনো কাফেরদেরকে তোমার মোকাবিলায় সফলতার পথ দেখাবেন না পরিষ্কার বলে দাও হে আহলে কিতাব তোমরা কখনই কোনো মূল সত্যের উপর প্রতিষ্ঠিত হবে না যতক্ষণ না তোমরা তাওরাত ইনজিল ও তোমার রবের পক্ষ থেকে তোমাদের কাছে নাদিল করা অন্যান্য কিতাবগুলোকে প্রতিষ্ঠিত করবে তোমার উপর এই যে ফরমান নাজিল করা হয়েছে এটা অবশ্যই তাদের অনেকের গোয়ার্তমি ও অবিশ্বাস আরও বাড়িয়ে দেবে কিন্তু অস্বীকারীদের অবস্থার জন্য কোনো দুঃখ করো না إن الذين آمنوا والذين هادوا والصابئون والذين هادوا والصابئون والنصارى من آمن بالله واليوم الآخر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 কি তারা আল্লাহর কাছে তবা করবে না এবং তার কাছে মাফ চাইবে না আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও করুণাময় মারিয়াম পুত্র মসিহ তো একজন রসুল ছাড়া আর কিছুই ছিল না তার পূর্বেও আরও অনেক রসুল অতিক্রান্ত হয়েছিল তার মা ছিল একজন সত্যনিষ্ঠ মহিলা তারা দুজনেই খাবার খেত দেখো কিভাবে তাদের সামনে সত্যের নিদর্শনগুলো সুস্পষ্ট করি তারপর দেখো তারা কিভাবে উল্টো দিকে ফিরে যাচ্ছে قل أتعبدون من دون الله ما لا يملك لكم ضرا ولا نفعا والله هو السميع العليم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل তাদেরকে বলো তোমরা কি আল্লাহকে বাদ দিয়ে এমন কিছুর ইবাদত করছো যা তোমাদের না ক্ষতি করার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 তারা বিদ্রোহী হয়ে গিয়েছিল এবং বাড়াবাড়ি করতে শুরু করেছিল তারা পরস্পরকে খারাপ কাজ করা থেকে বিরত রাখা পরিহার করেছিল তাদের গৃহীত সেই কর্মপদ্ধতি বড়ই জঘন্য ছিল আজ তুমি তাদের মধ্যে এমন অনেক লোক দেখছ যারা ইমানদারদের মোকাবিলায় কাফেরদের প্রতি সমর্থন ও সহযোগিতা প্রদান করে নিঃসন্দেহে তাদের প্রবৃত্তি তাদেরকে যে পরিণতির দিকে ঠেলে দিচ্ছে তা অত্যন্ত নিকৃষ্ট সেই পরিণতি হল আল্লাহ তাদের প্রতি ক্রুদ্ধ হয়েছেন এবং তারা চিরন্তন শাস্তি ভোগ করবে ولو كانوا يؤمنون بالله والنبي وما أنزل إليه ما اتخذوهم أولياء وما أنزل إليه ما اتخذوهم أولياء ولكن كثيرا منهم فاسقون لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا ولتجدن أقربهم مودة للذين آمنوا الذين قالوا مودة للذين آمنوا الذين قالوا إنا نصارى ذلك بأن منهم قسيسين ورهبانا ذلك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 آمنوا وعملوا الصالحات جناح فيما طعموا إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات إذا ما اتقوا وآمنوا وعملوا الصالحات ثم اتقوا وآمنوا ثم اتقوا وأحسنوا তোমরা কি এসব থেকে বিরত থাকবে আল্লাহ ও তার রসুলের কথা মেনে চলো এবং নিষিদ্ধ কাজ থেকে বিরত থাকো কিন্তু যদি তোমরা আদেশ অমান্য করো তাহলে জেনে রাখো আমার রসুলের প্রতি শুধুমাত্র সুস্পষ্ট নির্দেশ পৌঁছে দেবারই দায়িত্ব ছিল যারা ইমান এনেছে ও সৎ কাজ করছে তারা পূর্বে যা কিছু পানাহার করেছিল সেই জন্য তাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না তবে এই জন্য শর্ত হচ্ছে তাদেরকে অবশ্যই ভবিষ্যতে যেসব জিনিস হারাম করা হয়েছে সেগুলো থেকে দূরে থাকতে হবে ইমানের উপর অবিরল থাকতে হবে এবং ভালো কাজ করতে হবে তারপর যে যে জিনিস থেকে বিরত রাখা হয় তা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 করবেন যা হবে একেবারে তোমাদের হাত ও বর্ষা নাগালের মধ্যে তোমাদের মধ্য থেকে কে তাকে না দেখেও ভয় করে তা দেখার জন্যে কাজী এ সতর্কবাণীর পর যে ব্যক্তি আল্লাহ নিথায় সীমা লঙ্ঘন করল তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি হে ইমানদারগণ ইহরাম বাধা অবস্থায় স্বীকার করো না আর তোমাদের কেউ যদি জেনে বুঝে এমনটি করে বসে তাহলে যে প্রাণীটি সে মেরেছে গৃহপালিত প্রাণীর মধ্য থেকে তারই সমপর্যায় একটি প্রাণ তাকে নসরানা দিতে হবে যার ফয়সালা করবে তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়নিষ্ঠ ব্যক্তি আর নসরানা কাবা ঘরে পৌঁছাতে হবে অথবা এ গুনাহের কাফফারা হিসেবে কয়েকজন মিসকিনকে খাবার খাওয়াতে হবে অথবা সে অনুপাতে রোজা রাখতে হবে যাতে সে নিজের কৃতকর্মের ফল ভোগ করে যা পূর্বে হয়ে গেছে সেসব আল্লাহ মাফ করে দিয়েছেন কিন্তু এখন যদি কেউ সে কাজের পুনরাবৃত্তি করে তাহলে আল্লাহ তার বদলা নেবেন আল্লাহ সবার উপর বিজয়ী এবং তিনি বদলা নেবার ক্ষমতা রাখেন وحل لكم صيد البحر وطعامه وطعامه متاعا لكم وللسيارة وحرم عليكم صيد البر ما دمتم حرما واتقوا الله الذي إليه تحشرون جعل الله الكعبة البيت الحرام قياما للناس والشهر الحرام والهدي والقلائد والقلائد ذلك لتعلموا أن الله يعلم ما في السماوات وما في الأرض وأن الله وأن الله بكل شيء عليم তোমাদের জন্য সমুদ্রের শিকার এবং তা খাওয়া হালাল করে দেয়া হয়েছে যেখানে তোমরা অবস্থান করবে সেখানে তা খেতে পারো এবং কাফেলার জন্য পাথেয় হিসেবে নিয়ে যেতেও পারো তবে যতক্ষণ তোমরা ইহরাম বাধা অবস্থায় থাকো ততক্ষণ তোমাদের জন্য স্থল ভাগে শিকার হারাম করে হয়েছে কাজী আল্লাহ নাফরমানি করা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 গুণাহাতের অন্তর্ভুক্ত হব فإن عثر على أنهما استحقا إثما فآخران يقومان مقامهما مقامهما من الذين استحق عليهم الأوليان فيقسمان بالله لشهادتنا لشهادتنا أحق من شهادتهما وما اعتدينا إنا إذا لمن الظالمين ذلك أدنى أن يأتوا بالشهادة على وجهها على وجهها أو يخافوا أن ترد أيمان بعد أيمانهم واتقوا الله واسمعوا والله لا يهدي القوم الفاسقين কিন্তু যদি কথা জানা যায় যে তারা দুজন নিজেদেরকে গুনাহি লিপ্ত করেছে তাহলে যাদের স্বার্থহানি ঘটেছে তাদের মধ্য থেকে সাক্ষ্য দেবার ব্যাপারে আরো বেশি যোগ্যতা সম্পন্ন দুজন লোক তাদের স্থলবর্তী হবে এবং তার আল্লাহর নাম শপথ করে বলবে আমাদের সাক্ষ্য তাদের সাক্ষ্যের চাইতে আরও বেশি ন্যায়নিষ্ঠ এবং নিজের সাক্ষ্যের ব্যাপারে আমরা কোনো বাড়াবাড়ি করিনি এমনটি করলে আমরা সালেমদের অন্তর্ভুক্ত হব এই পদ্ধতিতে বেশি আশা করা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 مبين وإذ أوحيت إلى الحواريين أن آمنوا بي وبرسولي قالوا آمنا واشهد بأننا مسلمون إذ قال الحواريون يا عيسى ابن مريم يا عيسى ابن مريم هل يستطيع ربك أن ينزل علينا مائدة من السماء قال اتقوا الله إن كنتم مؤمنين যেদিন আল্লাহ সমস্ত রসুলকে একত্র করে জিজ্ঞেস করবেন তোমাদের কি জবাব দেওয়া হয়েছে তারা আরজ করবে আমরা কিছুই জানি না গোপন সত্য সমূহের জ্ঞান একমাত্র আপনারই আছে তারপর সে সময়ের কথা চিন্তা করো যখন আল্লাহ বলবেন হে মারিয়ামের পুত্র ঈসা আমার সে নিয়ামতের কথা স্মরণ করো যা আমি তোমাকে তোমার মাকে দিয়েছিলাম আমি পাক পবিত্র রুহের মাধ্যমে তোমাকে সাহায্য করেছিলাম তুমি দোলনায় থেকেও লোকদের সাথে কথা বলছিলে এবং পরিণত বয়সে পৌঁছেও আমি তোমাকে কিতাব হিকমত এবং তাওরাত ইঞ্জিলে শিক্ষা দিয়েছিলাম তুমি আমার হুকুমে পাখির আকৃতির মাটির পুতুল তৈরি করে তাতে ফুঁক দিতে এবং আমার হুকুমে তা পাখি হয়ে যেত তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আমার হুকুমে নিরাময় করিতে এবং মৃতদেরকে আমার হুকুমে বের করে আনতে তারপর যখন তুমি সুস্পষ্ট নিদর্শন নিয়ে বন কাছে পৌঁছলে এবং তাদের মধ্যে যারা সত্য অস্বীকারী ছিল তারা বলল এই নিশানিগুলো জাদু ছাড়ার কিছু নয় তখন আমি তোমাকে তার হাত থেকে বাঁচিয়েছিলাম আর যখন আমি হাওয়ারিদেরকে ইঙ্গিত করেছিলাম আমার ও আমার রসুলের প্রতি ইমান আনো তারা বলেছিল আমরা ইমান আনলাম এবং সাক্ষী থাকো আমরা মুসলিম এ ঘটনাটিও যেন মনে থাকে যখন হাওয়ারিরা বলেছিল হেমারিয়াম পুত্র ঈসা আপনার রব কি আমাদের জন্য আকাশ থেকে একটি খাবার পরিপূর্ণ খাঞ্জা নাজিল করতে পারেন ঈসা বলেছিল আল্লাহকে ভয় করো যে তোমরা মমিন হয়ে থাকো قالوا نريد أن نأكل منها وتطمئن قلوبنا ونعلم أن قد صدقتنا ونعلم أن قد صدقتنا ونكون عليها من الشاهدين قال عيسى بن مريم اللهم ربنا ربنا أنزل علينا مائدة من السماء تكون لنا تكون لنا عيدا لأولنا وآخرنا وآية منك وارزقنا وأنت خير الرازقين قال الله إني منزلها عليكم فمن يكفر بعد منكم فإني أعذبه عذابا لا أعذبه أحدا من العالمين তারা বলেছিল আমরা কেবল এতটুকুই চাই যে আমরা সেই খাঞ্জা থেকে খাবার খাব আমাদের মন নিশ্চিন্ত হয়ে যাবে এবং আমরা জেনে নেব যে আপনি যা কিছু বলেছেন তা সবই সত্য এবং আমরা তার সাক্ষী হয়ে যাব এ কথা ইসেগনে মারিয়াম দোয়া করেছিল হে আল্লাহ হে আমাদের রব আমাদের ওপর আকাশ থেকে খাদ্য ভরা খাঞ্জা নাজির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 চিরকাল আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি এটি সবচেয়ে বড় সাফল্য পৃথিবী আকাশসমূহ ও সমগ্র জাতির ওপর রাজত্ব আল্লাহরই জন্য নির্ধারিত এবং তিনি সব কিছুর ওপর শক্তিশালী